সদাসঙ্গী পুত্রবর্গ দিয়েছি এবং তাকে খুব স্বচ্ছলতা দিয়েছি এর পরও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই কখনই নয় সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারণকারী سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে আবার ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر সে আবার দৃষ্টিপাত করেছে অতপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে অতপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে এরপর বলেছে এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয় এ তো মানুষের উক্তি বই নয়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 পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয় মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্য উপদেশ বই নয় كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر কখনই নয় চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন তার অবসান হয় শপথ প্রভাতকালের যখন তা আলোক ভাসিত হয় নিশ্চয়ই নাম গুরুতর বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে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 কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্ধ হট্টগুলির কারণে পলায়ন পর বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة কখনো না বরং তারা পরকালকে ভয় করে না কখনো না এটা তো উপদেশ মাত্র অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী